কইরে উমর কইরে খালিদ এখনো কি তোদের জাগাতে ঘুম ঘুমবাঙানির গান গাইতে হবে তোরা না ছিলি দুঃসাহসী দিগ্বিজয়ী বীর কান পেতে ওই শোন বিশ্বের অভিসংবাদিত বীর মুজাহিদ ওসামা বিন লাদেনের হুঙ্কারে গোটা বিশ্ব কাঁপছে থরথর করছে ইহুদি নাসারাদের তক্তে তাও এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন তোর মতো হাজারো তরতাজা যুবক কইরে বেরিয়ে আয় কইরে খালি দোমর এসেছে নতুন বদর কইরে খালি দোমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কই রে খালি দুমর এসেছে নতুন বদর কই রে খালি দুমর এসেছে নতুন বদর কই সেই দিক বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বিশ্বব্যাপী মার্কিনীরা শাস্তে চায় যে মরল সেই মরল গিরি হবে এবার ওসামার দখল বিশ্বব্যাপী মার্কিনীরা শাস্তে চায় যে মরল সেই মরলগিরি হবে এবার ওসামার দখল সেই কারণে আমেরিকার হারাম হলো নিদ সেই কারণে আমেরিকার হারাম হলো নিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালি দোমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত মরণেরই তোরে ওদের গজিয়েছে জানাম এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানাম মরণেরই তোরে ওদের গজিয়েছে জানাম এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানাম জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভীত জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালি ডুমর এসেছে নতুন বদর কইরে সেই দিগ বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বিল্লাদের হংকারেতে কাঁপছে বিশ্ব তালে বাংলা লড়ছে দেখো জীবন রেখে বাজি বিল্লাদেনের হংকারেতে কাঁপছে বিশ্ব তালে বাংলা লড়ছে দেখো জীবন রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালি দোমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নির্গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নির্গীত নেই রে সময় মোটে ও তুই আর করিস নে দেরি যেখানে পাও ইহুদিদের পড়া পায়ে বেড়ি নেই রে সময় মোটে ও তুই আর করিস নে দেরি যেখানে পাও ইহুদিদের পড়া পায়ে বেড়ি এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বিশ্ব আজি জেগেছে তাই তোকেও বলি চল তোর দিকে যে চেয়ে আছে মাজলুমানের দল বিশ্ব আজি জেগেছে তাই তোকেও বলি চল তোর দিকে যে চেয়ে আছে মাজলুমানের দল আরস থেকেও আসতে দেখো জিহাদের তাকিদ আরস থেকেও আসতে দেখো জিহাদের তাকিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত মসজিদের ওই কোণে বসে তসবি নয় রে আর তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার মসজিদের ওই কোণে বসে তসবি নয় রে আর তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার গরদান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ গরদান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নির্গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নির্গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নির্গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নির্গীত